আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন ইয়ারব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি নবী করিম সাল্লাম বলছেন ওনার বিখ্যাত হাদিস আসওয়াল মিফতাহুল উলুম ও মিফতাহুল উলুম আসওয়াল প্রশ্ন জিজ্ঞাসা করা সমস্ত জ্ঞানের বা শিক্ষার চাবি অর্থাৎ নবী করিম সাল্লাম আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা যদি জ্ঞান লাভ করতে চাও নতুন নতুন জিনিস জানতে চাও তো প্রশ্ন করো জিজ্ঞাসা করো যত প্রশ্ন করবে তত জ্ঞান বৃদ্ধি হবে যত প্রশ্ন করবে তত জানতে পারবে তলাবুল ইলম ফরিজাতুন আলাকুল্লে মুসলিম ও মুসলিমা জ্ঞান লাভ করা শিক্ষা লাভ করা প্রতি মুসলিম নারী পুরুষের উপরে ফরজ করা হয়েছে ওয়াজিব যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলো ফরজ করা হয়েছে ওইরূপ জ্ঞান লাভ করাও ফরজ করা হয়েছে কেননা এটাই হচ্ছে মূল যদি মানুষ জ্ঞান লাভ না করে তো ওই নামাজও সঠিক পড়তে পারবে না আর যেটা মুসলমানদের মধ্যে হচ্ছে বা চলছে তারা সঠিকভাবে জ্ঞান লাভ করেনি জিজ্ঞাসা করেনি জানেনি যে কিভাবে কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে তাই তারা ভুলভাবে নামাজ পড়া যাচ্ছে ওইরূপ রোজার সম্পর্কে যদি তারা জ্ঞান লাভ না করে না জানে যে রোজা কখন রাখতে হবে কীভাবে রাখতে হবে তার শর্ত কি রোজাকে কি নষ্ট করে আর কি করলে রোজা মকর হয়ে যায় যখন না জানবে তখন ভুল করবে ওইরূপ হজ সাকাত যা কিছু বলেন দিনের সমস্ত বিধানের উপরে আমাল যদি করতে চাই তো সেটাকে সঠিকভাবে জানতে হবে যদি না জানি তো আমরা ভুল করব। আর ভুল করলে করা আর না করা সমান হয়ে যাবে তার কোনো ফল পাবো না তার কোনো স্বভাব পাবো না তাই নবী করিম সাল্লাহ ইসলামের এই হাদিসকে মনে রেখে স্মরণে রেখে সবসময় প্রশ্ন করুন জানার চেষ্টা করুন ওই সমস্ত জিনিস যেগুলো এখনও জানতে বাকি আছে কোরআন বলছে ফাসাল আহলে জিক্র ইনকুন তুমলা তা আলামুন আহলে জিকের কাছে যারা জানে শিক্ষিত ব্যক্তিদের কাছে প্রশ্ন করো জিজ্ঞাসা করো ওই সমস্ত জিনিস যেগুলো তোমরা জানো না তো আমরা যা কিছু জানি না সেগুলো নিজের গুরুজনদের কাছে শিক্ষকদের কাছে মুরব্বীদের কাছে মৌলবী মাওলানা হজুরদের কাছে মুফতিগণদের কাছে মুস্তাহিদিনদের কাছে জিজ্ঞাসা করব। এভাবেই সমস্যার সমাধান হবে বা আমরা সঠিক পথ পাবো বা সঠিক জিনিসকে জেনে তার উপরে আমাল করতে পারবো যদি আমি নিজে সঠিক জিনিস না জানি তো কি করে আমাল করব বা অন্যকে কি করে বলবো আশা রাখি আমার এই ছোট কথা বা এই ভূমিকা মনে রাখবেন আসুন আজ অনেক প্রশ্নের উত্তর বাকি আছে বলে আমি আপনাদের প্রশ্নের উত্তর শুরু করতে চাই তবে এখানে আগে একটা লিখিত প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাতে চাই যেখানে প্রশ্ন করা হয়েছে अगर आदाय वज़ू पर कोई ऐसी चीज़ चिपकी हुई हो जिससे हटाना मुमकिन ना हो या मुश्किल हो तो मुकल्लफ़ का वजीफ़ा क्या है মানে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে যদি অজুর জায়গার উপরে যে সমস্ত জায়গাগুলো অজুর সময় ধুতে হয় না ধুলে অজু হবে না সমস্ত জায়গায় পানি পৌঁছে দিতে হবে শরীরের সেই সমস্ত পার্টস যেগুলোকে অজুতে ধুতে বলা হয়েছে তো এই পার্টস অফ অজুর ওপরে মানে অজুর জায়গার উপরে যদি কোনো এমন জিনিস লেগে গেছে মনে করুন পেন্ট প্লাস্টিক পেন্ট হোক কোনো হার্ড পেন্ট হোক কলমের কালির দাগ হোক কোনো রং হোক বা কোনো এমন জিনিস স্টিকার মানে চিপকে গেছে সেটা সরানো সরানো যাচ্ছে না সরানো সম্ভব হচ্ছে না পরিষ্কার হচ্ছে না তো এখানে প্রশ্ন হচ্ছে যদি কিছু চিপকে যায় মানে লেগে যায় আর সেটাকে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না কি খুব মুশকিল হচ্ছে তখন মানে একজন মমিনের দায়িত্ব কি একজন মোকাল্লাফ মানে দিনদার ব্যক্তি যে নামাজ রোজা করে যারা নামাজ রোজা করে না তাদের জন্য এসব তো কোনো অর্থই রাখে না যারা দিনের পথে চলছে তাদের জন্য বা মশলাটা তাদের জন্য যারা নামাজ পড়ে আর নামাজের জন্য আগে অজু করতে হবে তো যদি অজু ঠিক না হয় তো নামাজও হবে না তো অজুর স্থানের উপরে যদি কোনো এমন জিনিস লেগে থাকে রং হোক স্টিকার হোক এটাকে সরানো সম্ভব হচ্ছে না তখন কিভাবে অজু করব বা অনেক অনেক সময় হাত খোদা না করুক কারোর হাত ভেঙে গেছে প্লাস্টার লাগানো হয়ে গেছে কি কোনো অসুবিধা আছে জখম হয়ে গেছে ঘা হয়ে আছে কোনো ইঞ্জুরি আছে তার উপরে পাট্টি বাঁধা আছে তো ওই সময় কি করে অজু করবো আমরা যেগুলো আমরা ধুতে পারছে না তো এখানে উত্তরে বলা হয়েছে जब आज़ाए वज़ू पर कोई चीज़ चिपकी हुई हो तो रंग या तारकोल या टेप वगैरह जिसे हटाना मुमकिन ना हो या मुश्किल हो तो मुकल्लफ वजीफ़ा तयम है अगर वो चीज़ आदाय तयम पर भी हो तो फिर उस सूरत में मुकल्लफ को वज़ू भी करे और तयम भी करे এখানে শরীয়তের হুকুম বলা হচ্ছে যদি মনে করুন হাত যেটাকে ধুতে বলা হয়েছে তবে আজায় ওজোর আজায় তায়াম্মুম আলাদা কিন্তু আজায় তায়াম্মুম শুধু চেহারা আর দুই হাতের গোস পর্যন্ত এটাকে মাসা করতে হয় মাটির উপরে হাত মেরে এটাকে আজায় তায়াম্মুম বলা হয় কিন্তু আজায় অজু ভিন্ন আবার আজায় গোসলও ভিন্ন হতে পারে বুকে কোনো জিনিস রং লেগে আছে তো বুকে রং লাগলে অজুতে কোনো অসুবিধা নেই কেননা অজু করার সময় বুক ধুতে হয় না গোসলের জন্য অসুবিধা হতে পারে কারোর উপরে যদি গোসল ফরজ হয়ে যায় আর তার শরীরে বুকে পেটে কোথাও কালি লেগে আছে রং লেগে আছে যেটাকে সরানো যাচ্ছে না বা সরছে না সাবান দিয়েও ছুটছে না কি কোনো স্টিকার লেগে আছে ছড়ানো যাচ্ছে না তখন অজু করার সময় কি দায়িত্ব সেখানে তবে এখন যেটা প্রশ্ন যদি আজায় অজু মানে অজুর অংশের উপরে যদি কোনো রং লেগে থাকে প্যান্ট লেগে থাকে কি স্টিকার লেগে থাকে যেটা সারানো যাচ্ছে না কি করবো তো এখানে শরীয়তের হুকুম হচ্ছে যদি শুধু অজুর অংশের উপরে হয়ে থাকে তাহলে শরীয়তের হুকুম হচ্ছে আর সেটা সারানো যাচ্ছে না তখন তায়াম্মম তাকে করতে হবে মানে অজু যদি সম্ভব না হয় তখন শরীয়ত বলেছে তায়াম্মমু সাঈদান পানি না পাও কি পানি আছে কিন্তু তার ব্যবহার করা যাচ্ছে না ক্ষতি ক্ষতি করবে বলে কি পানি পাওয়া যাচ্ছে না পৌঁছাচ্ছে না তখন তায়াম্মুম করতে বলে আর যদি তায়াম্মুমের জায়গায়ও হয় মনে করুন চেহারার উপরে কোনো জায়গায় কালি লেগে আছে যেটা তায়াম্মুম সময় মশা করতে হয় কি হাতের এই পাঞ্জার উপরে হাতিলিতে কোথাও কালি লেগে আছে প্যান্ট লেগে আছে স্টিকার লেগে আছে সেটা ছাড়ানো যাচ্ছে না তো ওটা অজুর স্থান প্লাস তায়াম্মুমের স্থান তো তখন শরীয়তে বলা হয়েছে ওখানে অজু করতে হবে প্লাস তায়ামুমও করতে হবে অজু প্লাস তায়াম শুধু তায়ামুম যথেষ্ট নয় অজু প্লাস তায়ামুম তবে শরিয়াতে যতক্ষণ চেষ্টা করতে হবে শরীয়তে বলা যতক্ষণ ছাড়ানো সম্ভব হবে ছাড়ানোর চেষ্টা করতে হবে যেভাবে হোক আজকাল বিভিন্ন কেমিক্যাল বাইর হয়েছে রং ছাড়ানোর জন্যে বা হাতে যদি কোনো আটা লেগে যায় অনেক অনেক সময় দেখেন আপনারা ফেবিকুইক তাড়াতাড়ি যে লেগে যায় যে আটাটা ওই আটাটা হাতের উপরে লেগে যায় চালানো যায় না তো ওর জন্য লিকুইড এসেছে নখ পালিশ অনেক সময় আমার বোনেরা ভাবিরা বউরা ফাংশনে যাওয়ার সময় নখ পালিশ ব্যবহার করে এটা আসলেই উচিত না তবুও যদি কেউ ব্যবহার করে তো ওটাকে নামাজের সময় ছাড়াতে হবে হাতে নখ পালিশ লেগে থাকলে কিন্তু অজু হবে না পরিষ্কার বলছি তো ওটাকে ছাড়ানোর জন্য লিকুইড পাওয়া যায় মেডিকেল স্টোরে যে বললে প্যান্ট রিমুভার বললে তো ওরা একটা লিকুইড দেবো ওটা ঘষলে সরে যাবে তো যতক্ষণ ওটা পরিষ্কার করা সম্ভব তখন পরিষ্কার করতে হবে তার আগে কিন্তু ওজো হবে না আর যদি কোনো খোদা না করুক এমন জিনিস লেগে গেছে ইচ্ছাকৃতভাবে লাগানো হয়নি না পালিশের মতো লেগে গেছে কিন্তু সেটা সরানো যাচ্ছে না তখন শরীয়ত বলছে তায়ামম করো আর অজুয়ে চাবিরা মানে মনে করুন হাত কেটে গেছে ইঞ্জুরি হয়েছে ভেঙে গেছে কোনো অসুবিধা হয়েছে পাট্টি বাঁধা হয়েছে কি প্লাস্টার চড়ানো হয়েছে তো যতটুকু ধোয়া যাবে শরীয়ত রকম ততটুকু ধুতে হবে একে অজুয়ে জাবিরা বলা হয় আর ওই প্লাস্টার বা ওই ব্যান্ডেজের ওপরে হাত পাক পানি যে হাতে লেগেছে ওর ওপর দিয়ে হাতে যেমন তায়ামুম সময় মশা করি হাত ওপরে শুধু ফিরিয়ে দিতে হবে ওর ওপর দিয়ে হাত একে বলে অজুয়ে জেবিরা বা ওইরূপ গোসল করার সময় সমস্ত অংশে পানি পৌঁছে দিতে হবে তবে যেখানে ভাঙা চূড়া আছে পাট্টি বাঁধা আছে কি প্লাস্টার করা আছে তার উপরে হাত দিতে হবে তবে এটা যদি পবিত্র হয়ে থাকে যদি কোনো অপবিত্র হাতের মাধ্যমে কাজগুলো হয় বুদ্ধিজীবীর জন্য এছাড়া যথেষ্ট প্লাস্টারের কাজ কি যা কিছু লাগানো আছে ওটা যদি নাজিস হয় তো নাজিসের উপরে হাত লাগালে তখন হাত নাজিস হয়ে যাবে তখন তার উপরে কোনো পাক কাপড় রেখে তার উপরে হাত ঘষতে হবে তার উপরে এটাকে বলা হয় অজু জবিরা বা গোসলে জবিরা অজু বা গোসলের অংশ যদি কোথাও ভাঙচুর হয়ে থাকে আর তার উপরে যদি প্লাস্টার বা পাট্টি বাঁধা থাকে তো তখন বাকি অংশে পানি পৌঁছে দিতে হবে গোসলের অংশে পানি ধুয়ে নিতে হবে বা ধোয়ার যে অংশগুলো অজুতে সেগুলো জায়গায় পানি পৌঁছে দিতে হবে আর যেটা ধোয়া যাচ্ছে না হয়তো মানে ঘা আরও বেড়ে যাবে মানে ইঞ্জুরিটা সুস্থ হতে ঠিক হতে অনেক সময় লাগবে যদি পানি লাগে তো তখন ডাক্তার মানা করে তো তখন ওই ওপরে কাপড় রেখে রোমাল রেখে যে কোনো পাক কাপড় রেখে তার উপরে হাত দেবেন তবে শরীয়ত রকম হচ্ছে কি যে যদি যতক্ষণ পানি পৌঁছে দেওয়া সম্ভব হবে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে আর যখন পানি পৌঁছে দেওয়া মোটেও সম্ভব হবে না তখন হয় তায়ামুম করতে হবে আর নইলে এজে ভিড়া করতে হবে আশা রাখি এই মশলাটা অনেক অনেক সময় মানে প্র্যাকটিক্যাল মশলা আমাদের দেশে ঘরে এমন হয়ে থাকে অনেক অনেক সময় দেখা যাচ্ছে কাজ করার সময় কেউ রঙের কাজ করছিল কি ঘরে কাজ হচ্ছিলো তার রং লেগে গেছে আর নামাজের সময় হয়ে গেছে আর চেষ্টা করছে ছাড়াতে পারছে না রংটা মোটে মানে কিছু সাবান দিয়ে হোক কেরাসিন তেল দিয়ে যেভাবে সরছে না তখন কি করতে হবে এই পদ্ধতির ওপর আমাল করতে হবে আশা রাখি এটা মনে রাখবেন আরও অনেক কিছু প্র্যাকটিক্যাল মাসলা মাসাইল এসেছে যা ইনশাল্লাহ আগামী পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই মাসলাগুলো যদি কারো সামনে আসে বা কেউ যদি এই সমস্যার সম্মুখীন হয় সে তখন কি করবে নামাজ নিয়ে বা অনেক বিভিন্ন সামাজিক মশলা মশাল আছে যেগুলো ইস্তেফতা করা হয়েছে মানে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে তো ওগুলো ইনশাল্লাহ আমি আলোচনা করব আসুন আজ আমি এবারে আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই তো দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হুজুর সাহেব ডাইরেক্টর সাহেবকে আমার সালাম জানাবেন এই চ্যানেলের সবাইকে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুক আরও এই চ্যানেলে আরও দিন দিন আরও বহু সুন্দর হোক তো আমার প্রশ্ন হচ্ছে আমরা যে শুনি সপ্তম আসমান সপ্তম আসমান তাহলে আমরা কোন আসমানের বাসিন্দা হজুর সাহেব এই উত্তরের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্য বা রেকর্ডিং মেসেজ পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে আমরা শুনেছি সাত আসমান তো আমরা কোন আসমানের মখলুক বা কোন আসমানে বসবাস করছে আমার প্রিয় বোন আপনি ভুল বুঝেছেন আসমান আমাদের মাথার উপরে আমরা আসমানের বাসিন্দা নয় বা আসমানে বসবাস করছি না আমরা জমিনে আল্লাহর জমিন যেটা আমাদের জন্য তৈরি করা হয়েছে বসবাসের জন্য আমরা জমিনে বসবাস করছি আসমান আমাদের মাথার ওপরে সাত আসমান যার জিকির কোরআন হাদিস হয়েছে আর কোন আসমানে কারা বসবাস করছে কি স্থান রাখা হয়েছে ইনশাল্লাহ এ বিষয়ে আমি আগেও আলোচনা করেছি আগেও ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব তবে বর্তমান আপনার প্রশ্ন হিসেবে শুধু এতটুকু বলতে চাই যে আমরা আসমানে না আমরা জমিনে বসবাস করছি আর এই জমিনকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বসবাসের স্থান করেছে আর এই জমিনের উপরে আমাদের সঙ্গে আল্লাহর আরও অনেক মখলুকাতরা জীবনযাপন করছে বা বসবাস করছে আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মৌলানা সাহেব আমার স্বামীর ভাই আছে ওদের সঙ্গে কিছু ঝগড়া ঝাঁটি হয়েছে তো আর পার্সে দিয়ে হাঁটছি তো আমাকে দেখা মুখটা ফিরিয়ে নিছে তো আমি ওর সঙ্গে কেমন বলবো কেমন চলবো এটা কথাটা একটু বুঝিয়ে বলবেন আর তারপরে একটা কথা আর এই জুমার দিন আপনি বললেন কি আসারের পরে এটা দূরটা পড়তে হইবে তো এটা দূরটা পড়ে আমাকে একটু বুঝিয়ে দেবেন আমি জানি না একটু দূরটা পড়ে বুঝিয়ে দেবেন কেমন দূরটা পড়ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় কাকিমা চাচিমা আপনি জানতে চেয়েছেন যে আপনার কোনো আত্মীয় আপনার স্বামীর ভাইরা হয়তো আপনাদের সঙ্গে কথা বলছে না মুখ ঘুরিয়ে নিচ্ছে তো আপনি ওদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন তো শরীয়তের হুকুম আমাদের মানবতা আমাদেরকে বজায় রেখে চলতে হবে কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে তো আমি যদি তার সঙ্গে দুর্ব্যবহার করি তো তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না তাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন সিলমান কাতাক ওয়ারহাম্মান দালামাক ওয়াতেমান মানাক তার সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করো যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে কাতে রাহেম গুনাহে কবিরা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করা মহাপাপের মধ্যে পাপ যে পাপের ক্ষমা নেই যদি তারা ক্ষমা না করে তো আল্লাহ ক্ষমা করবে না তাই বিনা কোনো কারণে বিনা দোষে কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবেন না আর যদি দোষও থাকে তো সেটাকে কম্প্রোমাইজ করতে হবে কি মার্জন নজরে দেখে কমস কম মানবতার খাতিরে যতটা পারিবারিক বা বংশের সঙ্গে সম্পর্ক রাখতে রাখতে বলা হয়েছে সেগুলোকে বজায় রাখতে হবে সম্পর্ক বজায় রাখলে সেলাই রাহেম মানে সম্পর্ক বজায় রাখলে জীবন বৃদ্ধি পায় আল্লাহ রুজিতে বরকদান দান করে বা জীবনের বহু সংকট থেকে আল্লাহ মুক্তি দান করে তাই নবী বলছেন সিলমান কাতা আক যে তোমার সঙ্গে সম্পর্ককে বিচ্ছেদ করেছে তুমি তার সঙ্গে সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করো আতেমান মানাক যে তোমাকে দিতে মানা করেছিল আজ যদি সে গরিব হয়ে থাকে আর তোমার কাছে চায় তো তুমি তাকে মানা করো না তুমি তাকে দাও ওয়ারহাম্মান দালামাক যদি কেউ আপনার উপরে জুলুম করে থাকে অত্যাচার করে থাকে আজ সে দুর্বল হয়ে গেছে তো তার উপরে জুলুম করো না তার উপরে রহম করো এটাই হচ্ছে ইসলামিক আদব বা শিক্ষা তো আমাদের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে তো আমরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করব না তাহলে তার মধ্যে আর আমার মধ্যে বা আমাদের মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না তাই আমার প্রিয় কাকিমা চাচিমা আপনার স্বামীর ভাইরা হোক যেই হোক যদি আপনাদের থেকে তারা কোনো কারণে দুর্ব্যবহার করে তো আপনারা নিজের তরফ থেকে যতটা পারুন সম্ভব সম্পর্ককে বজায় রাখুন দুয়া সালামের মাধ্যমেই হোক আপনি দোয়া সালাম করুন কি ভালো মন্দ জিজ্ঞাসা করুন মানে সে যেন কোনো দিন এই কথা না বলতে পারে যে উনি আমার সঙ্গে সম্পর্ক রাখেনি বা উনি কোনো দোয়া সালাম করেননি বা উনি কখনও ভালো মন্দ জিজ্ঞাসা করেনি আপনারা যেন গর্ব করে বলতে পারেন যে আমি সালাম করতাম কিন্তু উত্তর দিত না আমি ভালো মন্দ জিজ্ঞাসা করতাম কিন্তু সে কোনো উত্তর দিত না তখন দোষী সে হবে আপনি নয় তো আপনার তরফ থেকে আপনি আপ্রান্ত চেষ্টা করবেন যত ভালো সম্পর্ক রাখা যায় এটাই ইসলামের হুকুম আশা রেখে আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন আর দ্বিতীয় প্রশ্ন আপনি জানতে চেয়েছেন বৃহস্প শুক্রবারের দিন আসরের সময় যে সলোয়াতে আবুল হাসান আসফাহানি পড়তে বলা হয়েছে যে সলোয়াতের বহু বরকত বহু ফজিলত বর্ণনা হয়েছে ওই পুরো সলোয়াতটা আপনি শুনতে চেয়েছেন তো ওটা আমার প্রিয় কাকিমা চাচিমা বড় সলোয়াত প্রায় পাঁচ থেকে দশ মিনিট লাগবে ওটা পড়তে যদি আস্তে আস্তে পড়ে পড়ি বা বুঝিয়ে বলি তো অতটা সময় নেই তাই আমি অনুরোধ করছি আমি যে অ্যাপগুলো এর আগের এপিসোডে বলেছি মনে করুন মোফাতুল জানান কি শিয়াটুল কিট কি ডিভাইন পেলস বা বাংলা দুয়া বা রাজনিয়াজ বিশেষ করে বাংলা দোয়া বাঙালিদের জন্য সুবিধা হবে ওই অ্যাপগুলো ডাউনলোড করে নিন মোবাইলে ওখানে সমস্ত দোয়া নামাজ দোয়া আছে সমস্ত জিয়ারাত দোয়া আছে বা ইসলামের বহু মূল্যবান জিনিস ওখানে সংকলন করে রাখা হয়েছে একত্র করে জমা করে রাখা হয়েছে এই অ্যাপগুলো ডাউনলোড করে তার থেকে লাভ নিন ইনশাল্লাহ আর নইলে ইন্টারনেটে লেখুন সালোয়াতে আবুল হাসানে আসফাহানি ওখানে পেয়ে যাবেন যে কোনো ভাষায় এখন ওটাকে ব্যাখ্যা করা সম্ভব হয়ে গেছে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনি নিজের ভাষায় ওটাকে ট্রান্সলেশন করেও পড়তে পারবেন সলোয়াতে আসফাহানি শুক্রবারের দিন আসরের সময় সূর্য অস্ত যাওয়ার আগে পড়তে বলা হয়েছে যা পড়লে জীবনে অনেক কিছু উপলব্ধি করা যাবে রোজিতে বরকত হবে পারিবারিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে বা বিশেষ করে ইমামে জামান আলাহ ইসলামের দোয়ায় যদি কেউ শরিক হতে চায় আর মাওলা যদি কারোর জন্য দোয়া করেন তো মাওলার দোয়া কখনো রদ হয় না তাই আশা রাখি তারা ওই সলোয়াত পড়বে আর যদি ওই সলবাতে আবুল হাসান আসমানি না পড়তে পারে তো নর্মাল সলবাত যেটা নবী ও আলে নবীর ওপরে পড়তে বলা হয়েছে দরুদে ইব্রাহিমি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলে ইব্রাহিম আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিম আলে ইব্রাহিম এত বড় যদি না পড়তে পারেন খুব সংক্ষিপ্ত শর্টে যেটা লেখা হয়েছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলে মোহাম্মদ খোদা তুমি দরুদর রহমতের বর্ষণ করো মোহাম্মদ আলী মোহাম্মদের উপরে তো ওনারা রহমতে পরিপূর্ণ হয়ে আছেন একটা উদাহরণ দিয়ে বলি একটা বাটি পানিতে ভরা তার উপরে যদি আবার পানি দেওয়া হয় তো পানি ওই বাটিতে থাকবে থাকবে না ছাপিয়ে বাইরে যাবে তো ওইরূপ নবী আলী নবী ওনারা রহমতে পরিপূর্ণ হয়ে আছেন ওনাদের ওপরে যদি রহমতের বর্ষণ করতে বলি তো মনে করবেন ওনাদের হয়ে ওটা আমাদের কাছে পৌঁছে যাবে ওই আল্লাহর রহমতের বর্ষণ তখন আমাদের উপরে হবে আর ওনাদের মাধ্যমে ওনাদের অশিলায় যখন হবে তখন কত উত্তম বা কত সুন্দর হতে পারে এবারে ভাবতে পারেন তাই কমসে কম জুম্মার দিন আসরের সময় একশো বার দরুদ পাঠ করুন নবী বলেছেন যে জুম্মার দিন আমার উপরে বা আমার আলের উপরে দরুদ পাঠ করবে আশিবার কমসে কম আশিবার তো আল্লাহ তার আশিটি হাজাত পুরো করবে তার মনোকামনা আশা পুরো করবে তার মধ্যে চল্লিশটি এই দুনিয়ায় আর চল্লিশটি পরকালে আখেরাতে আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মৌলানা সাহেব আমার প্রশ্ন হলো যে আমরা মহরম করি মহরম পর্ব মধ্যে যে তাজিয়া বার করা লাঠি খেলা ঢোল বাজানো এগুলো হদিস হদিস অনুযায়ী সঠিক না বেঠিক এটা একটুকু বুঝিয়ে বললে আমরা খুব উপকৃত হইব আর আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আমাদের মধ্যে চারটি মাঝহব আছে চারটি মাঝহবের মধ্যে সবাইকে ফলো করে চলা উচিত তো নিজেদের মধ্যে আমরা দ্বন্দ্ব লাগি কেন এটা আমি বুঝতে পারছি না আপনি একটু দয়া করে বুঝিয়ে দেন তো খুব উপকৃত হব আমি পশ্চিমবাংলা দুর্গাপুর হইতে বলছি আমার নাম শেখ শামসুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় ভাই শামসুদ্দিন সাহেব আপনার সুন্দর দুটি প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এক নম্বর আপনি জানতে চেয়েছেন যে মহরমের সময় যে সমস্ত কাজগুলো করা হয় মহরমের নামে বা মহরম পালন করার নাম নামে লাঠি খেলা বলুন মজলিস মাতম বলুন জুলুস তাজিয়া তাবুত বা জিঞ্জিরের মাতম যে সমস্ত যা কিছু করা হয় ওটা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন আর দ্বিতীয় এই যে বিভিন্ন ফেরকায় বন্টন হয়ে মুসলমানেরা মতভেদ করছে এগুলো কেন তো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি আগে বলতে চাই এটা আমাদের কর্মদোষ আমরা যে আজ বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছি এটা আমাদের কপাল দোষ নয় ভাগ্যের দোষ নয় ভাগ্যে আল্লাহ আমাদের এটা লিখেনি আমাদের ভাগ্য সুন্দর ছিল কিন্তু আমাদের কর্ম আমাদেরকে ভুল পথে পৌঁছে দিয়েছে আমরা সবাই মিলে যদি নবী এবং নবীর পরে ওনার দেখানো রাস্তার উপরে চলতাম ইন্নি তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাই ও ইতরতি আহলুবাইতি মাইন তামাসক্তুম বেহমালান তদুল্লবাদী তো আমরা কখনো পথভ্রষ্ট হতাম না পথভ্রষ্টর মেন উদ্দেশ্য বা কারণ হচ্ছে যে আমরা ওই নবীর কথার উপরে আমাল করেনি উম্মাতে মুসলিমা নবী করিম সাল্লাম যে দুটি জিনিস ছেড়ে গেছেন ঐক্যবদ্ধ থাকার জন্যে সঠিক পথের ওপরে থাকার জন্যে এক পবিত্র গ্রন্থ কোরআনে মজিদ আর দ্বিতীয় ওনার সুন্নতের উপরে আমাল করার জন্যে আহলে বায়দকে ফলো করতে বলেছেন আদর্শ আইডিয়াল হচ্ছেন আহলে ব্যয়ত সেই আহলে ব্যয়তকে যখন মানুষ ছেড়ে দিয়েছে তখন তারা কোরআনও বুঝতে পারেনি আর সঠিক পথ তারা খুঁজে পায়নি আর শয়তান তাদেরকে মিসগাইড করে দিয়েছে তারা যখন আহলে ব্যয়তকে ছেড়েছে তো তখন আন্দোলনের সঙ্গে গেছে বা ভুল পথের দিকে গিয়েছে আর এটাই শয়তান প্রথম থেকেই টার্গেট করেছিল যে আল্লাহর পথের উপরে কাউকে চলতে দেবো না বাধা সৃষ্টি করব। নবীর পথের উপরে কাউকে চলতে দেবো না বাধা সৃষ্টি করব। তাই আজ শয়তান তাদের ভুলকে এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছে বা সুন্দর করে রেখেছে যে ওরা ভাবছে এটাই সৎপথ এটাই সরাতুল মুস্তাকিম এটাই নবীর পথ কিন্তু বাস্তবে তারা প্র্যাকটিক্যাল নবীর পথ থেকে অনেক দূরে চলে গেছে আল্লাহর পথ থেকে সেরাতুল মুস্তাকিম থেকে অনেক দূরে চলে গেছে তাই কারণে তার মধ্যে এত মতভেদ আর নইলে আমাদের আল্লাহ এক কোরআন যে কোরআনকে আমরা সবাই মেনে চলছি সেটা এক যে কাবার দিকে ফিরে নামাজ পড়ছি সে কাবা এক বা যে নবীর দিনের ওপর আমরা মেন চলছি বা যে নবীর শরীয়তকে মেনে চলছি সেই নবী এক তারপরেও আমাদের মধ্যে মতভেদ মতভেদ কেন আল্লাহ এক নবী এক কোরআন এক তো সেই এক আল্লাহকে মাননেওয়ালা এক নবীরকে মাননেওয়ালা সেই সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবীকে মাননেওয়ালা বা তার উম্মত যে কোরআনকে নিজের হেদায়তের বই মনে করে সেটা পড়ে কেন এত মতভেদ করছে এত বিভিন্ন ভাগে ভাগ কেন হয়েছে তারা কারণ হচ্ছে তারা না আল্লাহকে মেনেছে না আল্লাহর হুকুমকে বুঝেছে না নবীকে মেনেছে না নবীর হুকুমকে মেনেছে না কোরআনের উপরে তারা আমাল করেছে না কোরআন সঠিকভাবে পড়েছে না বুঝেছে না তার উপরে আমাল করেছে তার কারণে আজ তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে আর যতদিন আল্লাহ এদেরকে তৌফিক দান না করবে যতদিন এরা কোরআনকে ওইভাবে বোঝার চেষ্টা না করবে যেভাবে নবী বুঝতে বলেছেন কোরআনের মুফাসির হকিকি তাফসির আহলে বায়াত জানেন এনাদেরকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছেন এনা আমাদের মতো দুনিয়ায় শিক্ষা লাভ করেননি এনারা আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন তাই নবীর সম্পর্কে কোথাও দেখাতে পারবেন না নবী কারোর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন কোনো স্কুলে গিয়েছিলেন কোনো কলেজে গিয়েছিলেন ওইরূপ আমাদের কোনো এমামরা কোনো সাহাবের কাছে যে শিক্ষা লাভ করেননি এনারা সবাই আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন আর বারো জন এমামের মধ্যে চুল পরিমাণে মতভেদ নেই কেননা কারণ হচ্ছে এনারা সবাই একই শিক্ষায় একই স্থান থেকে শিক্ষা লাভ করেছিলেন আর আল্লাহ রব্বুল আলমী নিজের জ্ঞান এনাদেরকে দিয়েছিলেন সুতরাং সেই জন্যে আজ নবী ও নবীর আহলে ব্যায়তের যে রাস্তা সে রাস্তায় কোনো মতভেদ নেই আমরা হয়তো না বুঝে ভুল আমরা করছি তার জন্য দায়ী আমরা আজ উম্মাতে মুসলিমা তারা যদি কোরআনকে সঠিকভাবে বুঝতো আল্লাহর হুকুমকে সঠিকভাবে মেনে চলতো বা নবীর ওপরে যেভাবে তারা এমান এনেছে ওইভাবে নবীর কথাকে যদি তারা মেনে চলতো বা নবীর সুন্নতের ওপরে বা নবীর দেখা রাস্তানোর রাস্তার ওপরে যদি তারা চলতো বা নবী নিজের পরে যাদেরকে ফলো করতে বলেছেন নাম নিয়ে বলে বলে গেছেন ও খলোফা ইবাদি ইফনায় আশার আমার পরে বারোজন খলিফা হবে আমার ওসি হবে আমার ওজির হবে যারা আমার সুন্নতের উপর আমাল করতে চায় তারা যেন এদেরকে ফলো করে তো সেই ইমামদেরকে যদি ছেড়ে দেয় কেউ তারা সঠিক পথে কোথায় থাকবে কোথায় তারা সেরাতুল মোস্তাকিমে থাকবে কোথায় তারা হকের ওপরে থাকবে কোথায় তাদের মধ্যে ঐক্যতা বজায় থাকবে তারা তো নিজের রাস্তা আলাদা করে নিয়েছে ভিন্ন করে নিয়েছে আমি পরিষ্কার বলছি যারা জ্ঞানী ব্যক্তি তারা আশা রাখি সঙ্গে সঙ্গে আমার কথায় সমর্থন করবেন বা বলবেন যে হুজুর এটাই বাস্তব আপনারা শরীয়তের হুকুম তুলে দেখুন চার এমামের মধ্যে কত মতভেদ একই কোরআন থেকে যদি তাঁরা হুকুম দিতেন তাহলে এই মতভেদ কখনো হতো না একই হাদিস থেকে যদি ওনারা ওই হুকুম দিতেন তাহলে মতভেদ হতো না কিন্তু যা সে নিজের ইচ্ছা আমি এটা বলতে চাই বা আমার বিবেক এটা বলছে যেখানে শরিয়াতে নিজের বিবেক প্রবেশ করিয়ে দিয়েছে সেখানে শয়তান সুযোগ করেছে আর রাস্তা ভিন্ন করে দিয়েছে আজ মোহাম্মতে মুসলিমার মধ্যে সামান্য সামান্য জিনিস নিয়ে একই নামাজ নবী বলেছেন সল্লু কামার আয় তুমি ওসলে ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো নবী কি দশভাবে নামাজ পড়েছিলেন পাঁচভাবে নামাজ পড়ে চারভাবে নামাজ পড়েছিলেন তিনভাবে নামাজ পড়েছিলেন দুভাবে নামাজ পড়েছিলেন মনে রাখবেন এটা নবীর পথ নয় তাই এত মতভেদ যেদিন আমরা সবাই নবীর পথের প্রতীক হয়ে যাব আমাদের মতভেদ ছেদ হয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ওই দিনকে পালন করব মেনে চলব যে দিনকে নবী ছেড়েছেন আর যার রক্ষক আহলে বায়ত নবী নবীর বংশধারীরা আজও হেফাজত করছেন আশার কামার প্রিয় ভাইজান আপনার প্রথম দ্বিতীয় প্রশ্ন উত্তর এবার প্রথম প্রশ্ন ছিল যে মহরমের সময় তাজে তাবুত তোলা হয় লাঠি খেলা হয় তো এর মধ্যে কতটা জায়েজ বা করা ঠিক বা বেঠিক এটা বলবেন তো আমি পরিষ্কার বলতে চাই আমার কথা কারোর ভালো লাগুক আর না লাগুক নবী করিম সাল্লাহ বা আমার ইমামগণেরা বলেছেন আহলেবায়ত বলেছেন দিনের নামে বা আমাদেরকে স্মরণ করার জন্যে বা ওই মহরম হোক আর অন্য কোনো পর্ব বা পার্বণ হোক এমন কোনো কাজ করো না যেটা ইসলামে বৈধ নয় জায়েজ নয় বা হালাল নয় এক নম্বর দু নম্বর এমন কোনো কাজ করো না যেটা আমাদের জন্য শোভনীয় নয় তাই ইমামে জাফর সাকর ইসলামের কাছে যখন আহলে কতিব জিজ্ঞাসা করেছিলেন ওই যুগের লোকেরা মাওলা কারবালার প্রান্তরে কি ঘটেছিল আমরা চোখে দেখেনি আমরা শুধু শুনেছি কিন্তু সাধারণ পাবলিক সেটা বুঝতে পারছে না যে কারবালায় বাস্তবে ঘটেছিল কি তো ওইটা কি আমরা ইতিহাসে যেটা পেয়েছি বা আপনারা বলছেন ওটা কি প্র্যাকটিক্যাল করে দেখাতে পারি ছবি তৈরি করতে পারি তখন ইমাম কি বললেন ছবি করতে পারো পাবলিককে বোঝানোর জন্যে স্মৃতি আঁকতে পারো বা সেইরূপ ঘটনা দেখাতে পারো তবে সাবাহাতের সময় খেয়াল রেখো মানে মোমাসেলাত মোমাসেলাত মানে আমার চাচা আব্বাস যে আমার ভাই আলী একবার দেখতে সুন্দর যুবক ছিলেন দাড়ি ছিল সুন্দর দেখতে ছিলেন এক কালো হাবসি গোলামকে আপনি যদি আলী একবার তৈরি করেন কোনো মিল খাবে মাওলা আব্বাস বড় দেখতে সুন্দর ছিলেন কপালে শেষদার নিশান ছিল মানে যত প্রশংসা যে করা যায় আব্দুল সালে বলা হয়েছে ওনাকে সেখানে যদি এক পাপিকে হজরত আব্বাসের রূপ ধারণ করে বসিয়ে দেন ঘোড়ার উপরে যে হজরত আব্বাস এরকম ছিল চোখ লাল ভয়ঙ্কর দেখতে এটা মিল খায় তাকে দেখে লোক দুঃখ পাওয়ার জায়গায় বা একটা সহানুভূতির জানানোর জানানোর জায়গায় আরও ঘৃণা করবে যে এই লোকের নাম আব্বাস বা কারবালায় আব্বাস এরকম ছিলেন কি আলী একবার রূপ এরকম ছিল সমাজের শিশু আলী আসগার একটা সুন্দর জানে যে যার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয় একটা সুন্দর বাচ্চা তার উপরে ছমাসের শিশু বাচ্চা তাকে তীর মারা হয়েছিল আপনি যদি একটা কোনো সাধারণ এমন বাচ্চাকে যাকে দেখলে লোক মানে সহনজবস্তি জাগবে না বা কোনো বেদনা জাগবে না তেমনকে যদি ওরকম রূপ দিয়ে তৈরি করে দেন এটা ঠিক না তো সাবাহাত এক নম্বর শরিয়াত বিরোধী যেন কোনো কাজ নয় যে কাজগুলো শরিয়াতে হারাম করা হয়েছে কেননা যদি এটাকে দিনের নামে করা হয় এটা দেখুন আমরা মহরমে যা কিছু করি একটা জিনিস বুঝতে হবে এটা আমরা নিজের ভালোবাসার প্রকাশ করি শরিয়াতে যে হুকুম দেওয়া হয়েছে ফুরোয় দিনের মধ্যে তাওয়াল্লাহ তাবাররা নামাজের হুকুম দেওয়া হয়েছে আমরা নামাজ পড়ে দেখিয়েছি রোজার হুকুম দেওয়া হয়েছে আমরা রোজা রেখে দেখাচ্ছি হজের হুকুম দেওয়া হয়েছে আমরা হজ করে সেটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে এইটাই হজ এভাবে করতে হবে জাকাত খুমুস দেওয়ার হুকুম হয়েছে আমরা জাকাত খুমুস আদায় করে বলছি এটা এভাবে করতে হবে জেহাদের হুকুম দেওয়া হয়েছে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি বা বলছি এটা আমাদের জেহাদ প্রমাণ করছে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের হুকুম দেওয়া হচ্ছে সৎপথের দিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অসৎ পথ থেকে বাধা দিচ্ছি কিন্তু ওখানে যে তওয়াল্লার তবার্রার হুকুম দেওয়া হয়েছে অর্থাৎ নবী ও নবীর আহলেবায়দকে ভালোবাসো আর ওনাদের যারা শত্রু তাদের থেকে ঘৃণা করো বা তাদের কুকর্মকে ঘৃণা করো তো এটা কিভাবে প্রমাণ করবেন তো আমাদের ব্যবহার পরিচয় করবে আমাদের কার্য প্রমাণ করবে যে আমরা আহলে বায়াতের পথের প্রতীক কিনা আহলে বায়াতের ভালোবাসায় যদি আমরা ওনাকে ভালোবেসে ওনাদেরকে ফলো করে চলি ওনারা যে কাজগুলো করতে বলেছেন আমরা যদি সেগুলো করি তার মানে আমরা ওনাকে ভালোবাসি যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে এটা বাস্তব প্র্যাকটিক্যাল দুনিয়ার দুনিয়ার বিখ্যাত কথা যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে বা তারা অনুগামী হওয়ার চেষ্টা করে তো ওইরূপ আমরা যদি আহলে ভালোবেসে থাকি তো আহলে অনুগামী অনুসারী হতে হবে ওনারা যেগুলো করেছেন বা করতে বলেছেন আমাদেরকে সেগুলো করতে হবে বা করার চেষ্টা করতে হবে আর তাবাররা মানে আহলে শত্রু যারা নাসিবি যারা বাইতে থেকে ঘৃণা করেছে তাদেরকে বা তাদের কার্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো আমরা যদি কোনো ভুল কাজ করি যে কাজ বাইতের শত্রুরা করছে বা বাইতের শত্রুদের কাজ তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে কি করে পার্থক্য রয়ে যাবে বা আমরা কি করে নিজেকে বলবো যে আমরা বাইতের মান্যওয়ালা কিন্তু আমরা ওই ভুল কাজ করছি যে কাজগুলো এজিদিরা করছিল এজিদি নামাজ পড়তো না আমরাও নামাজ পড়ছি না এমাম হোসেন বা ওনার সাথীরা যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরও নামাজ ছাড়েননি তো আমরা যদি হোসাইনি হয়ে থাকি আহলেবাকে ভালো আমরা যুদ্ধের ময়দানে তারা নামাজ পড়েন ছাড়েননি আর আমরা গ্রামে আরামে বসবাস করছি পাড়ায় বসবাস বসবাস করছি শহরে আরামে আছে আমরা নামাজ পড়ছি না বাড়িতে আরামে আছি পড়ে আছি শুয়ে আছি কাজে ব্যস্ত আছি নিজের মনোরঞ্জন করছে কিন্তু নামাজ পড়ছে না আজান হচ্ছে নামাজের জন্য যাতে তো আমরা কোন আহলে ব্যাতের মান্যওয়ালা কোন নবীর মান্যওয়ালা শুধু আমাকে বলে বোঝা দিন যেমন হুজুর এসব কিছু করবো না তাও আমি আহলেবায়তের অনুগামী অনুসারী তো এটা শুধু মুখের কথা প্র্যাকটিক্যাল নয় এই জিনিসটা যে বুঝবে সে সঠিক পথ পেয়ে যাবে সেরাতুল মোস্তাকিম পেয়ে যাবে শুধু মুখে বললে কেউ নবীর অনুগামী অনুসারী হয়ে যাবে না নবীর সুন্নতি হয়ে যাবে না কেউ নবীর উন্মতি হয়ে যাবে না সুন্নতি উন্মতি হতে গেলে সুন্নতির ওপরে আমাল করতে হবে তাঁরা যেমন করেছেন তেমন করতে হবে হকের সাথী হতে হবে সত্যের সাথী হবে অন্যায়ের বিরোধী হতে হবে অন্যায়কে আশ্রয় দিয়ে যাচ্ছেন অন্যায়কারীদেরকেও ভালোবাসছেন অন্যায়কেও পছন্দ করছেন পাপির পাশেও দাঁড়াচ্ছেন আবার নিজেকে আহলে ব্যাতের অনুগামী নবীর অনুগামী অনুসারী নবীর উম্মাতেও বলছেন তো যতদিন আমরা এই মুনাফেকাত পরিষ্কার বলছি এই মুনাফেকাত মানে মুখে কিছু আর কর্মে কিছু অন্তরে কিছু আর প্রকাশ কিছু এই মুনাফেকাতের জালে থেকে বাইরে না আসবো আমরা কখনো মমিন হতে পারবো না নবীর সঙ্গেও থেকেও অনেকে মমিন হতে পারেনি তারা মোনাফিক ছিল তাই তাদের জন্য ওই সুরায় মোনাফিকুন নাজিল হয়েছে সুরায় মোনাফিকুন আমার উপরে নাজিল হয়নি নবীর উপরে নাজিল হয়েছিল সেই যুগেই যে নবী আপনার সঙ্গে আছে কিছু লোক কিন্তু এরা মমিন না এরা এদেরকে মমিন ভাগবেন না এরা মোনাফিক শুধু স্বার্থলোভে আপনার সঙ্গে ঘুরে বেরিয়ে বেড়াচ্ছে কিন্তু এদের মধ্যে এখনও এমান প্রবেশ করেনি সেই মোনাফিকদেরকে চিনতে হবে জানতে হবে তারপরে তাদের থেকে যখন দূরে সরবেন তখনই নবীর উন্মাতি হতে পারবেন আহলে বেতের অন্যগামী অনুসারী হতে পারবেন তখনই সেরাতুল মোস্তাকিম বা সঠিক পথের প্রতীক হতে পারবেন তার আগে কখন হবে না আর যতক্ষণ আমরা নিজের মধ্য থেকে এই মুনাফেকাত এই মতভেদকে না সরাচ্ছি আমরা কখনও সঠিক পথের প্রতীক হতে পারবো না কোরআনের মান্যকারী নবীর মান্যকারী বা আল্লাহ উপরে বিশ্বাসীদেরকে যেমন হওয়া উচিত সে হতে পারবো না তাই আমার প্রিয় ভাই আমাদের মতো ভাইদের মেন কারণ হচ্ছে যে আমরা এখনও সঠিক পথ পাইনি এখনও সঠিক ভাবে না কোরআনের ওপরে আমাল করেছি না হাদিসের ওপরে আমাল করেছি তাই আমাদের মধ্যে এত মতভেদ যেদিন আমরা আল্লাহর গ্রন্থকে কোরআনকে ওইভাবে পড়ে বুঝে মেনে চলার চেষ্টা করবো যেভাবে আল্লাহ রসুল আদেশ করেছেন বা নবীর সুন্নতের ওপরে নবী যাদেরকে ফলো করতে বলেছেন যাদের সঙ্গে থাকতে বলেছেন যখন আমরা সেই নবীর কথা মেনে তাদেরকে ফলো করব আমাদের এই মতভেদ শেষ হয়ে যাবে আর যতদিন আমরা সেই পথের প্রতীক না হব শয়তান আমাদেরকে এইভাবে বিভিন্ন পথের পথিক করে রাখবে যাতে আমরা সেরাতুল মুস্তাকিম থেকে সরে যাই আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি বলছি আপনি যে সেজদারগুলোর কথা বলেছেন জানি মাটির ওপরে সেজদা দিতে হয় বা কাঠের ওপরে সেজদা দিতে হয় বা অরিজিনাল পাথরের ওপরে সেজদা দিতে হয় বা খেজুর পাতার ওপরে চাটাই করে নামাজ পড়লে ওর ওপরে শুধু সেজদা চলে তো বা কাঠির মাদুরের ওপরে আপনি নামাজ পড়তে বলেছেন ওর ওপরে শুধু সেজদা কোনো মাটি কাঠ বা কোনো পাথর না দিয়ে ওইগুলোর ওপরে শুধু সেজদা দিই মশাল্লায় নামাজ না পড়ে এটা কি ঠিক হচ্ছে আপনি বলবেন আর অজুর কথা বলছি যখন আমরা মানে গা ধুই তখন দেহ তো আমাদের ভিজে যায় সেই ভিজে অবস্থায় অজুটা কিভাবে করব আপনি তো বলে বলেন শরীর যেন শুকনো হয় তবে অজু চলে কিন্তু গোসল করার অবস্থায় যখন অজু করা হয় তখন তো দেহ ভিজে যায় সেই সময় অজুটা কিভাবে করব আপনি একটু সুন্দর করে গুছিয়ে বলবেন আর আমার বাড়িতে আমি কোরআন শরীফটা একটা অ্যাঙ্গেল মেরে তার উপরে তক্তা রেখে তার উপরে কোরআন শরীফটা রাখি আর অ্যাঙ্গেলটাতে আমি যখন রাত্রিবেলা ঘুমাই মশারির দড়িটা ওই অ্যাঙ্গেলেতে বাঁধি এটা ভুল হচ্ছে কি ঠিক আপনি একটু বলবেন আর একটা কথা জানাই আপনাকে ওই যিনি নিউটন থেকে ফোন করেন শরীফ শেখ উনি খুব ভালো ভালো প্রশ্ন করেন আমার অনেক দিনের মনের খাপ মানে আমি মনে মনে ভাবি যে ওনার ফোন নাম্বারটা আমি মাওলানা সাবির রাজার কাছ থেকে ফোনে বলে চাইবো ফোনের টিভির মাধ্যমে তো কথাটা সত্যিই হয়েছে যেন এই দিনের কাজে যেন উনি যেন এই সমস্ত কাজে যেন আমরা সবাই দর্শক বিন্দু একসঙ্গে হয়ে যেন এই কাজ যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আল্লাহর কাছে হাজার শখর জানাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় বোন টুম্বা খাতুন আপনার সুন্দর ভয়েসমেলের মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সকলে মিলেমিশে নবী নবীর আহলেবায়তের দিনের প্রচারের জন্যে বা এই সত্য বা সঠিক জিনিস এই সঠিক ইসলামিক ইতিহাস বা ইসলামিক দ্বিধাবিধা সংবিধান নিয়ম শৃঙ্খলা যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে সক্ষম হই আর এর জন্য আমরা সকলে মিলে যদি কাজ করি তো যত মিলেমিশে কাজ করব কাজ তত মঙ্গল হবে ভালো হবে সুন্দর হবে আর তত তাড়াতাড়ি দ্রুত বেগে কাজ হবে আর সবার কাছে জিনিসটা পৌঁছে যাবে তবে তার জন্য আমাদেরকে সবাই চেষ্টা করতে হবে বিশেষ করে এই আমাদের এই অনুষ্ঠান যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দিনের তাবলিগের কাজ করছি বা সঠিক ইসলামিক বিধান সংবিধান মাসলা মাসাইল বা ইসলামিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি আপনারা চেষ্টা করুন আপনাদের সঙ্গে জড়িত সমস্ত লোকদেরকে এগুলো দেখতে বলুন বা হোয়াটসঅ্যাপ করুন গ্রুপে মেসেজ দিন যে আপনারাও এগুলো দেখুন ইসলামীন বাংলায় এগুলো বলা হচ্ছে সেগুলো দেখুন বা শুনুন বা বোঝার চেষ্টা করুন আশা রাখি এইভাবে আমরা আস্তে আস্তে দিনের খেদমাত করতে থাকব বা সঠিক ইসলামের প্রচার হবে তাছাড়া আমরা যদি বছরে একবার কি দুবার যদি একটা সম্মেলন বা ইসলামিক জলসভা সভা করতে পারি সেখানে সবাই আসার সুযোগ পাবে সবাই নিজের প্রশ্ন রাখতে পারবে অনেক কিছু প্র্যাকটিক্যাল যখন দেখে শিখবে তখন সেটা তার একটা প্রভাব আলাদা পড়বে তো ইনশাল্লাহ আশা রাখি শরীফ ভাই যে উদ্দেশ্য নিয়ে আগে আসছেন আপনারা সবাই সহযোগী হয়ে এই উদ্দেশ্যকে সাফল্য করার চেষ্টা করবেন আমার প্রিয় বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনি দুটো জিনিস জানতে চেয়েছেন এক নম্বর সেজদা যে জিনিস খাওয়া বা পরা যায় তার উপরে সেজদা হবে না তবে আমি যেগুলো উদাহরণস্বরূপ বলেছিলাম মাটির ওপরে চাটার ওপরে পাথর ওপরে না ন্যাচারাল পাথরের ওপরে বা কাঠের কোনো জিনিসের ওপরে সেজদা করা যাবে তা আপনি তার উপরে সেজদা করতে পারেন নামাজের পাটির প্রয়োজনে যদি আপনি চাটার পাটির উপরে নামাজ পড়ছেন তার উপরে সেজদা করুন আলাদা সেজদা তবে উত্তম যেটা কোরআন হাদিসে বলা হয়েছে বা নবী বলেছেন কাজ্জালাতলিয়াল আরদা মসজিদা মাতাহুরা আল্লাহ রবুল আলমিন জমিনকে আমার জন্যে সেজদা জায়গা স্থান করেছে এবং পবিত্রতা অর্জন করার মানে তায়মুম করার কারণ করেছে তো সবচেয়ে উত্তম যখনই নামাজ পড়বেন যেখানেই নামাজ পড়ুন এমনকি কাবা শরীফের মধ্যেও যখন আমরা নামাজ পড়ি ওখানে শ্বেত পাথর লাগানো আছে আপনারা জানেন ওখানেও আমরা মাটির একটা সেজদাগা রেখে তার উপরে সেজদা করি কারণ সর্বোত্তম ওটাই এখন পাকা হয়েছে এখন ওটা মার্বেল লাগা হয়েছে নবীর যুগে কিন্তু কাবাঘর মাটির তৈরি ছিল তখন কোনো পাথর ছিল না তাই মাটির উপরে সেজদা করাই উত্তম আশা রেখে এই জিনিসটা কেউ যেন ভুল না বোঝে বা বোঝার চেষ্টা করবেন যে সর্ব উত্তম সেজদাগা হচ্ছে মাটি তাই আমরা যেখানেই নামাজ পড়ি মাটির উপরে সেজদা করার চেষ্টা করব। দ্বিতীয় আপনার প্রশ্ন ছিল গোসল করার সময় আপনি অজু কী করে করবেন তখন তো শরীর ভিজে থাকে তো আমি তো এটা পরিষ্কার বলছি হয় গোসলের আগে অজু করুন আর নইলে গোসল করার পরে শরীরকে পুচে পরিষ্কার বিশেষ করে মাসা আজায় মাসা মানা মানে যেটা পোষায় মাথা আর পা মাসা করার সময় সেটাকে শুকিয়ে নিতে হবে যখন আমরা এই ভিজে হাত দিয়ে মাসা করব তো তার যেন একটা পানির দাগ পড়ে প্রভাব পড়ে যদি পানির দাগ বোঝা না যায় মানে আগে থেকে লিকুইড সেখানে তরল পদার্থ আছে পানি আছে তার উপরে হাত যদি টানি তো বোঝা যাবে না তো ওটা ঠিক হবে না আশা রাখি অজুতে যে অংশগুলো ধোতে বলা হচ্ছে সেগুলো ধোয়ার জন্যে ভিজে থাকলেও কোনো অসুবিধা নেই সেগুলো ধোয়া যাবে কিন্তু যেটা মাসা করতে বলা হয়েছে যেমন মাথা বা পা ওটাকে আগে শুকিয়ে পরিষ্কার করে নিতে হবে তার উপরে মাসা করতে হবে আশা রেখে আপনার দুটো মশলা দুটি ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ আপনার মতো আমার অন্য দর্শক বিন্দুদেরকে তৌফিক দান করুক তারা যেন শরীয়তের মাসলা মাসাইল জানার চেষ্টা করে বা জেনে সেটাকে মেনে ফলো করে তার উপরে আমার করার চেষ্টা করে আসুন আগের প্রশ্ন নিয়ে শেষ একটি প্রশ্ন আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমার একটা বহুত জরুরি কথা আছে আমি গোয়ালপাড়া পূব পাহাড়ের থেকে কইছি আমার একটা কোরআন শরীফ বান্দরে ছয় ছয় পাতা ফাটছে আৰু এই কোরআন শরীফ খান ফাটছে এই কোরআন শরীফ খান কিবা আমি বদলাইতে পারি কি পারি না আপনি এটা বলে দিবেন আরও একটা প্রশ্ন আছে যে আমার এই পূব পাহাড়তলি যিকোনো মানুহ ইন্তুকাল হ'লে যোন জাগাখিনিত গা ধুৱায় সেই জেগাখিনিত টানি ঘিৰি উৰি চল্লিছ দিন মোমবাতি আৰু ধূপবাতি জ্বলাই দিয়ে তাতে পানী এক গিলাচ কৰি তিন ছমাহত দিয়ে আৰু এই জেগাখিনিত মৃত্যুদেহ চল্লিছ দিন আহা যাওয়া কৰি থাকে এই কথাখিনির কি উদ্দেশ্য আমাকে একটু ভালো করে বলে দিবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাবিমা কি কাকিমা আপনার ভয়েসমেলের জন্যে বা আপনার কথা রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি দুটো জিনিস জানতে চেয়েছেন এক নম্বর আপনার বাড়িতে কোরআন রাখা ছিল আর ওই কোরআন মানে বাদর এসে সেটাকে ছিঁড়ে ফেলেছে কিছু পৃষ্ঠা হয়তো অনেক অনেক সময় বাড়িতে প্রবেশ করে তারা বিবেকহীন বুদ্ধি রাখে না বলে অনেক অনেক সময় ক্ষতি করে তো আপনি চা জানতে চেয়েছেন ওই কোরআনটাকে বদলানো যাবে কি না অবশ্যই বদলানো যাবে আপনি ওই কোরআনটা হয় পানিতে ফেলে দিতে পারেন মানে নদীতে কোথাও কি কোনো জমিনে মাটিতে যদি মানে পড়া যা না যায় অসুবিধা হয় তো তখন মানে কোরআন সম্মানীয় ধর্মীয় পুস্তক তার সম্মানকে বজায় রাখতে হবে তাই যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় অনেক অনেক সময় ওই পোকায় অনেক পৃষ্ঠা খেয়ে ফেলে নষ্ট হয়ে যায় তো ওগুলোকে বেঅদবি করলে হবে না যে কোনো জায়গায় ফেললে হবে না শরীয়তে হুকুম দেওয়া হচ্ছে ওটা হয় নদীতে পানিতে ফেলতে হবে আর নইলে জমিনে দাফন করে দিতে হবে তো যদি তার থেকে লাভবান হওয়া যায় পড়া যায় ওটাকে পুনরায় মনে করুন টেপ মেরে হোক যেভাবে জুড়ে পড়া যায় তো ওটাকে ব্যবহার করুন ওই মসজিদে রেখে দিন ওটাকে সুন্দর করে তবে যদি পরিবর্তন করতে চান তো ওর বদলে নিকোরা নিয়ে নিয়ে এসে বাড়ি রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ওটা সম্মানের সঙ্গে ওটাকে হয় পানিতে ফেলবেন আর নইলে জমিনে দাফন করে দেবেন তার সম্মানকে বজায় রাখবেন আর যদি পড়ার যদি যতক্ষণ সম্ভব হবে সংশোধন করে ঠিক করে প্রেসটা জুড়ে টেপ মেরে হোক যেভাবে হোক সেলো টেপ মেরে হোক তো সেটাকে বজায় রাখার চেষ্টা করবেন আপনার প্রথম প্রশ্নের আশা রেখে আপনি উত্তর পেয়েছেন এবার দ্বিতীয় যে একটা কুসংস্কার আমরা এটা বলি যে সমস্ত আমাদের ওখানে অনেক কিছু এমন সিস্টেম আমরা নিজেরা তৈরি করে রেখেছি যেটা শরীয়তে কোথাও নেই বা শরীয়তে তার উল্লেখ নেই মারা গিয়েছে মানুষ ওখানে গোসল দেওয়া হয়েছে সেখানে ঘিরে চল্লিশ দিন সেখানে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে পানির গেলাসে পানি ভরে রাখা হচ্ছে এগুলো সব আমরা একটা সামাজিক রসম রেওয়াজ করে রেখেছি শরিয়াতে এমন কিছু বলা হয়নি যে যেখানে গোসল দেওয়া হবে সেই জায়গাকে ঘিরে দাও সেখানে যেন কেউ না যায় বা ওখানে পানি রেখে দাও সকাল সন্ধ্যে ওখানে ধূপ মোমবাতি চালাও এমন শরিয়াতে কোথাও হুকুম দেওয়া হয়নি আমরা শহরে বাস করি শহরে তো সব কিছু হসপিটালে বা কবরস্থানে গোসল ঘর যেখানে বিশেষ করে মাইয়াদের জন্যে তৈরি করা রাখা হয়েছে সেখানেই গোসল দেওয়া হয় সেখানেই মানে সব কিছু হয় আশা রাখি এই সমস্ত ভুল আমাদেরকে ভাঙতে হবে বা এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বাইরে আসতে হবে চল্লিশ দিন ওখানে সে আসে যায় এটা কোথাও শরীয়তে এমন জিনিস উল্লেখ নেই এটা আমরা একটা সমাজ তৈরি করে রেখেছি হ্যাঁ মরহুম যারা এই দুনিয়াতে থেকে চলে গেছেন পল্লব গমন করেছেন তাদের জন্যে কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য দা সৎকা খয়রাত করতে পারেন তাদের নামে পানাহার করাতে পারেন দান খয়রাত করুন যত নেকি তানাদের জন্য করবেন তা সব তানারা পাবেন কেননা নবী করিম সাল্লাহ বলেছেন তোরাহম আলা আমুয়াতকুম আসকরহম বিল খায়ের নিজের মৃতদেরকে রহম করো তাদের উপরেও তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো ওয়াজকুরম বিল খায়ের নেকির সঙ্গে তো নেকি কি তাদের তরফ থেকে সাতকা দেওয়া নামাজ পড়া বা গরিবদেরকে পানাহার করানো কি তেলাওয়াত করে কোরআন পড়ে তার সব কি কোনো দোয়া পড়ে দরুদ পড়ে তার সব তাদেরকে হাদিয়া করা এভাবে তারা স্বভাব পাবেন আর যেটা আমরা রবায়তে পেয়েছি অনেক অনেক সময় আল্লাহ মরমিনদেরকে অনুমতি দেয় বিশেষ করে শয়বারাতের রাত যে রাত্রে আমরা আমাল করি বা মৃত্যুদের জন্য বিশেষ করে দোয়াদানি করা হয় আজাদ করে দেওয়া হয় রুহকে আজাদ নবী নিজবি বলেছেন আল্লাহকে এই পবিত্র রাত্রে আজাদ করে সমস্ত প্রকারের কষ্ট আজাদ থেকে তাদেরকে মুক্তিদান দেওয়া হয় ওইরূপ অনেক রবায়তে পাওয়া গিয়েছে মরার পরে মরহুম চল্লিশ দিন বড় কষ্টের মধ্যে থাকে তার জীবনের এক কাল থেকে অন্য কাল বা এক স্থান থেকে যখন অন্য স্থানে সে ভ্রমণ করেছে পল্লক গমন করেছে তো পল্লকের জীবন তার জন্য খুব কঠিন হয় তো অনেক অংশে হয়তো তলপাতে থাকে আবার হয়তো এমনও দেখা গিয়েছে সে মাঝে মধ্যে নিজের বাড়িতে তার রুকে অনুমতি দেওয়া হয় জিসমে মিসালি এটা আমি অনেক উল্লেখ করেছি বারজাকে আলমে যে শরীর দেওয়া হবে আমরা যেমন স্বপ্নে যেমন শরীর নিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়াই ঘুরি ফিরি কিন্তু আমাদের আসলে এই বাস্তব এই শরীর বিছানার উপরে থাকে ওইরূপ আলেমে বারজাকে জিসমি মিসালি দেওয়া হবে রুহ তার সঙ্গে বাড়িয়ে বাড়াবে তো অনেক অনেক সময় এটা হয় আল্লাহ অনুমতি দেয় যাও নিজের বাসায় যাও দেখো তোমার আপনরা যাদের জন্য এত পরিশ্রম করছিলে এত কষ্ট করছিলে আজ তোমাকে কিভাবে ভুলে আছে এটা ইব্রাত হাসিল করার জন্য আজ দেখো তোরা তাকে স্মরণ করছে না আবার অনেক সময় ফিরে এসে দেখে আমার আপনরা আত্মীয় স্বজনরা নেকি করছে আমাকে তারা ভোলেনি এমনও সৌভাগ্যবান মমিন এই দুনিয়া থেকে গিয়েছে বা যাচ্ছে বা যেতে পারে তো এটা আমরা যেভাবে পরিবেশ তৈরি করে যাব সেইভাবে লোক আমাদেরকে স্মরণ করবে নেকি করে যদি যাই তো নেকি করে স্মরণ করবে আর যদি আমরা কারো যদি কিছু না করি তো লোক আমাদেরকেও ভুলে দেবে নবী করিম সাল্লাম বলেছেন এদা মা তাহলে ইনসান ইনকাতা আনো আমল যখন কেউ মারা যায় তো তার আমাল তার থেকে ডিসকানেক্ট হয়ে যায় সে আর নিজে কিছু করতে পারে না ইল্লা সালাস কিন্তু মানে তিনটে কর্ম তার কাজে আসে তিনটে জিনিস তার মরার পরেও তার কাজে আসে সাদাকাতুন জারিয়া কোনো এমন কাজ যার পরে সেটা জারি আছে সেটা সব সে পাবে ওয়ালাদুন সালে ইয়াদুল্লাহ নেক আওলাদ ছেড়ে গেছে তারপরে দোয়াদানি করছে নেকি করছে তার সব সে পাবে বা আমাল উনসাল দেবে ইয়া এমন কোনো নেকি সে করতো শিক্ষা দিয়ে গেছে তারপরে সেটাকে লোক ফলো করছে তো এইগুলো পাবে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এমন পরিবেশ তৈরি করে যেতে পারি যার পরে লোক আমাদেরকে স্মরণ করবে আমাদের আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব আজ আছি কালকে হয়তো না থাকতে পারি সবাই যেতে হবে সবাইকে যেতে হবে তো আমরা যেন এমন কিছু করে যেতে পারি যেন আমরা কালকে শেষ না হয়ে যাই নিঃস্ব না হয়ে যায় বর্ষ না হয়ে যায় পশু পাখির মতো যারা এই দুনিয়া এসেছে খেয়ে পরে মরে চলে গেছে তাদের কেউ স্মরণ করে না অমন যেমন জীবন যেন আমাদের না হয় আমরা যদি সুকর্ম করে যাই তো সারা জীবন মানে দীর্ঘজীবী হয়ে থাকবো হয়তো শরীর থাকবে না কিন্তু আমরা বেঁচে থাকবো লোক আমাদেরকে স্মরণ করবে তো আমাদের কার্য আমাদেরকে স্মরণ করাবে তো আমরা যেন সেই কার্য করে যেতে পারি বা সেই পরিবেশ তৈরি করে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছে ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবরাকাত